ভক্তিযোগ যুগধর্ম জ্ঞানযোগ পরপতি দাসামে ভক্তেরামে বালকেরা দেবিতা ভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায় কিন্তু ভক্তি অগ্নি পড়লেই ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না হচ্ছে আর একটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না আর একরকম ভক্তি আছে তার নাম বৈদিক ভক্তি এত জব করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপাচারে পূজা করতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব বৈদিক ভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তার উপর ভালোবাসা চায় সংসার করতে একেবারে চলে যাবে আর তার উপর ষোলো আনা মন হবে তবে তাকে পাবে কিন্তু কারো কারো রাগ ভক্তি আপনার প্রিয় হয় স্বতঃসিদ্ধ ছেলেবেলা থেকেই আসে ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য মানে যেমন প্রহ্লাদ বিধি বাজের ভক্তি যেমন হাওয়া পাবি বলে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি হয় পাখাখানা লোকে ফেলে দেয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এনে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় হরিপ্রেমে মাতোয়ারা করে বৈদিক কর্মকে করবে আগেও আমরা দেখেছি ঠাকুর বারে বারে এই ভক্তির কথা বলছেন ঠাকুর বলছেন কলিকে নারদিয়া ভক্তি ভক্তি হচ্ছে সহজ উপায় বর্তমান যুগের আমরা যারা সাধক আমরা যারা আমাদের জীবনটাকে ঈশ্বরমুখী করতে চায় তাদের জন্য উপায় হিসাবে আমাদের শাস্ত্র যেরকম বিভিন্ন উপায় কথা বলেছেন আমাদের দর্শন শাস্ত্র ষড়দর্শনের কথা বলেছেন সেই ষড়দর্শনের অন্যতম উপায় হিসাবে ঠাকুর বারে বারে বলছেন কলিতে নারদিয়া ভক্তি ভক্তি যুগ হচ্ছে যুগ ধর্ম আমরা বিভিন্ন যুগের কথা জানি সত্য ক্রেতা দাপর এবং কলি এই কলিতে কলির যারা মানুষ তাদের ক্ষেত্রে ভক্তি হচ্ছে একমাত্র উপায় অবলম্বন সেটাই ঠাকুর বারে বারে বলছেন ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না এই ভক্তির সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি ঠাকুর বলেছেন ভক্তি ভক্তিও একটি সাধনের জিনিস সাধন ছাড়া কোনোভাবেই সম্ভব না ভক্তির ক্ষেত্রে আমরা দেখেছি ঠাকুর বলছেন এবং বিভিন্ন উপনিষদ শাস্ত্রাদিতে বিভিন্ন শাস্ত্রের প্রমাণেও আমরা দেখি এই ভক্তির কথা বলছেন আমাদের আমাদের যদি দেখি আমাদের যে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি যে প্রীতি বা আসক্তি সেই প্রীতি বা আসক্তি আমরা যদি ঈশ্বরমুখী করতে পারি আমাদের যে সংসারের দিকে যে টান আমাদের যে আসক্তি কামনা বা আসনা যে অনেক কিছু কামনা বাসনা আমরা সংসারে থাকি সংসারে অনেক কিছু কামনা বাসনা আমাদের মনের মধ্যে থাকে এটাই হচ্ছে স্বাভাবিক সংসারের ক্ষেত্রে এটা হচ্ছে বাস্তব অনেক কামনা বাসনা থাকে ইন্দ্রিয় ভক্ত বিষয় সেগুলোকে সেগুলোকে ভোগ করব সেদিকে আমাদের আসক্তি থাকে শাস্ত্রীয় ভাষায় বলছেন আসক্তি তার প্রতি আমরা অনুরক্ত আমরা এগুলো চাই ভোগ্য বিষয়ের প্রতি আমরা ভোগ করতে চাই সেই জন্য শাস্ত্র বলছেন এই এই যে ভোগের প্রতি যে প্রবণতা এই যে ইচ্ছা এই যে আকাঙ্ক্ষা বা কামনা সেটা যদি আমরা ঈশ্বরমুখী করতে চাই ঠাকুর সেই জন্য বারে বারে বলছেন এই কামনা বা শাস্ত্র সেটাই বলছেন ইয়া প্রীতির অবিবেক আনা বিশ্বাস্য নপায়নি শাস্ত্র খুব সুন্দর বলছেন যে প্রীতি অবিকের অবিবেকের প্রতি বিবেক বিবেক সম্পর্কে ঠাকুরও বলছেন বিবেক হচ্ছে নিত্য এবং অনিত্য বিষয়ের যে জ্ঞান সেটাকে বলছে নিত্যানিত্য বস্তু বিবেক শাস্ত্র বলছেন বিবেক চূড়ামন্ত্রী শঙ্করাচার্য তিনি বলছেন নিত্যানিত্য বিস্তু বিবেক ঠাকুর বলছেন কোনটা নিত্য কোনটা অনিত্য এটি জানার নাম হচ্ছে বিবেক এই যে বিবেক ইয়াকৃতির অবিবেক আনা যেটা অবিবেক যেটা অপ্রীতিকর যেটাকে আমরা সহজভাবে বলতে পারি যে সংসারের যে কামনি কাঞ্চনের প্রতি আমাদের যে আসক্তি সেই আসক্তিকে আমরা যদি ঈশ্বরমুখী করতে চাই ঠাকুর বলছেন মোড় ফিরিয়ে দেন মোড় ফিরিয়ে দেন মোড় ফিরে দেখো সুন্দর গীতাতেও যদি দেখেন গীতাতেও তার প্রমাণ আমরা পাই গীতাতেও ভগবান বলছেন যদি ঈশ্বরমুখী কর্ম ঈশ্বরমুখী ক্রিয়া করতে ঈশ্বরমুখী কাজ যদি করতে পারে সেই জন্য শাস্ত্র বলছেন গীতাতেও বলছেন যজ্ঞা অর্থাৎ কর্মণে উন্নত যজ্ঞের নিমিত্তে কর্ম সংসারের কর্ম আমরা যদি করছি এটাই হচ্ছে ঠাকুর স্বামীজির একটা বিশেষ অবদান ঠাকুরমা স্বামীজির বিরাট অবদান তারা কোনোদিন এই যে সংসারের কর্মকে কখনো তারা হেয় করেন সেটা যে হেয় করতে এটা যে কেবলমাত্র ঠাকুর বলছেন বা স্বামীজি সেগুলো প্রচার করেছেন তা নয় এগুলো শাস্ত্রে আমাদের শাস্ত্রে অনেক আগেই বলে গিয়েছেন এ আকৃতির অবিবেকানা বিষয় অনুপায় বিষয়ের প্রতি কামনা বাসনার প্রতি সংসারের প্রতি আমাদের যে আসক্তি সেই আসক্তিকে যদি আমরা ঈশ্বরের দিকে করতে পারে তা মানুষ মরত সামে হৃদয়াত্ম পায় কি সুন্দর কথাগুলো বলছেন সেগুলো যদি ঈশ্বর মুখে করতে পারে শাস্ত্র বলছেন সেই জন্য পিতাতে বলছেন যজ্ঞার্থাৎ কর্ম নয় আমরা যদি কর্মটা যজ্ঞের নিমিত্তে করতে পারি সংসারে যে সমস্ত কর্ম আমরা করি সেই সমস্ত কর্ম যদি ঈশ্বর কেন্দ্রিক করতে পারি ঈশ্বরের নিমিত্তে করতে পারি যজ্ঞার্থাৎ কর্ম আমরা কর্ম কী হয় কর্ম আমাদেরকে বন্ধন করে কর্মের দ্বারা আমরা বদ্ধ হই কিন্তু যদি আমরা ঈশ্বর কেন্দ্রিক কর্ম করতে পারি ঈশ্বরের নিমিত্তে যদি কর্ম করতে পারি তখন তার দ্বারা আমরা বদ্ধ হই না যজ্ঞাতা কর্ম লোকয়ং কর্মবন্ধন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন সেই জন্য আমাদের কি অনন্য চেতা হয়ে অন্যদিকে মন না দিয়ে একমাত্র সেই ঈশ্বর ঠাকুর শ্রীকৃষ্ণ বলছেন আমাতে অনন্য চেতা সততম এ ইয়ে মানুষ মরতি নিত্যস ভগবান বারে বারে বলছেন সেইরূপ কর্মের সাথে সাথে আমার স্মরণ মন গীতা গীতা বইটি যদি পড়েন গীতা তার টিকাতে মধুসূদন সরস্বতী তিনি বলছেন খুব সুন্দর একটা আমরা যারা সংসারে আমরা যারা সংসারে থাকি সংসারে থেকে কিভাবে আমরা আমাদের জীবনটাকে ঈশ্বর কেন্দ্রে করতে পারি ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারি তার একটা সুন্দর একটা ছক আমাদেরকে দিয়েছেন সংসারীদের সেই জন্য বলছেন নিষ্কাম কর্মের কথা ঠাকুরও এই কথাগুলিতে বিভিন্ন জায়গায় তার উল্লেখ করেছেন নিষ্কাম কর্ম আমরা সংসারকে অনেক কিছু কর্ম করি কর্মের মধ্যে থাকি কর্ম নেই ব্যয়াধিকার কর্মের দ্বারা আমরা কি বদ্ধ হই সেই জন্য বারে বারে বলছেন নিষ্কাম কর্ম কর্ম করতে করতে নিষ্কাম কর্ম করতে করতে আমাদের মধ্যে বৈরাগ্য এসে উপস্থিত হয় বৈরাগ্য মানে কি তখন ধীরে ধীরে কর্ম করতে নিষ্কাম কর্ম করতে করতে আমাদের মন শুদ্ধ খুব সুন্দর একটা পদ্ধতি গীতাতে আমরা পাই সেখানে বলছেন কর্ম করতে করতে আমাদের চিত্ত শুদ্ধ চিত্তস্ব শুদ্ধ কর্ম নত বস্তু পলভ্যতে বস্তু সিদ্ধির বিচারে না নকিঞ্চিত কর্ম কর্মের আর অন্য কোনো উদ্দেশ্য নেই আমরা যা কিছু সংসারে বা সমাজে যেখানে থাকি যা কিছু কর্ম করি তার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে চিত্র চিত্র অর্থাৎ আমাদের মনের মধ্যে যে চিন্তা আমরা প্রতিনিয়ত বিভিন্ন রূপ চিন্তা করতে যাই খুব সুন্দর আমরা যদি সাইকোলজি দেখেন সাইকোলজিতে হঠাৎ এই তো শুনছেন ক্লাসটি শুনছেন হঠাৎ মনটি কোথায় চলে গেল যার যত মন চঞ্চল যত তার তত দুঃখ তত সে জীবনে অকৃতকার্য তত বেশি হয় যদি মনটি সংযত থাকে তখন দেখবেন আপনি প্রত্যেকটি জীবনে জীবনটা সার্থক হয় সাইকোলজি যদি বলেন সাইকোলজিতে তার প্রমাণ পায় মনোবিজ্ঞানের ভাষা আমাদের এই যে চিন্তা সেই মনকে কন্ট্রোল করা স্বামীজি বলছেন যেরকম স্বামীজির বইগুলো যদি পড়েন সেখানে যোগের সম্পর্কে স্বামীজি বলছেন যে মানুষ যারা বর্তমান দিনের যারা বিজ্ঞানী তারা অনেক কিছু যন্ত্র আবিষ্কার করেছে আবিষ্কার করে তার দ্বারা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তারা হয়তো মহাকাশের দিকে বিভিন্ন জিনিস লক্ষ্য করছেন এবং এবং তাদের যে বিভিন্ন রূপ তারা তথ্য সংগ্রহ করেন এই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বিজ্ঞানীরা এইরূপ বিভিন্ন রূপ যন্ত্রের মাধ্যমে অনেক কিছু আমাদেরকে খবর দেন অনেক কিছু জ্ঞানের বিষয় অনেক কিছু অজানা বিষয় আমাদেরকে জানিয়ে থাকে সেরূপ একটি যন্ত্র এটা হচ্ছে বহির্জগতের ক্ষেত্রে বহির্জগতের কি আছে না আছে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আপনাকে বলে দিতে পারে এই কিন্তু অন্তর্জগতে আমাদের মনের মধ্যে অনেক কিছু উঠছে আপনি মনে বসে আছেন বসে মনের মধ্যে বিভিন্ন রূপ চিন্তা হচ্ছে সেখানেও একটি যন্ত্র আছে সেই যন্ত্রটির নাম স্বামীজি বলছেন সেটা হচ্ছে মন মনরূপ যন্ত্র এই মনরূপ যন্ত্রকে আপনি যদি ইচ্ছা করেন মনকেও এই যন্ত্রটিকেও আপনি কন্ট্রোল করতে পারেন ফলে কি আমাদের যে সমস্ত কর্মের উদ্দেশ্য আমরা যে কর্ম করি ওই যন্ত্রটিকে যে আমাদের যে মনের মধ্যে বিভিন্ন চিন্তা বা বৃত্তি যেগুলো উঠছে সেই বৃত্তিগুলোকে সংযত করা সেই জন্য বৃত্তি যদি কন্ট্রোল করতে পারেন তার উপায় হচ্ছে নিষ্কাম কর্ম করা নিষ্কাম কর্ম যখন আমরা করি সংসারে থাকতে আমরা যদি কোনো নিষ্কাম কর্ম করি সেই জন্য সেবা বা দানের এত মহানতা দান করতে করতে বা সেবা করতে অন্য কিছু লাভ নয় দান করতে করতে স্বামীজি সেই জন্য বলছেন দান করতে যাকে দান করছেন তিনি উপকার তার কোনো উপকার হয় না আপনি যে দান করছেন এতে আপনারই উপকার হবে উপকারকে আপনার একটা সদ্বৃত্তি যান হয় মনের মধ্যে সদ্বৃত্তি স্বামীজি সেই জন্য বারে বারে বলছেন যখন দানের সম্পর্কে বলছেন নিষ্কাম কর্ম করতে করতে দান সেবা এ সমস্ত জিনিসগুলো এসে যায় স্বামীজি বলছেন যখন আমরা দান করি দেখুন কি স্বামীজির কথা কি থটস কি চিন্তা আমরা যখন দান করি একটা জায়গা খালি হয় আপনি দিয়ে দিলেন আপনার মধ্যে আপনার কাছে কিছু টাকা আছে আপনি দিয়ে দিলেন দান করলেন স্বামীজি বলছেন প্রকৃতির নিয়ম দেখবেন যেখানে জায়গা খালি থাকে সেই খালি করার সেই খালি জায়গাটা পূরণের জন্য প্রবল বেগে যদি কোনো জায়গায় ভ্যাকুয়াম থাকে ফাঁকা হয়ে যায় চারদিক থেকে প্রবল বেগে বায়ু এসে সেটাকে পূরণ করে যে কোনো জায়গায় মনে করো পথে থাকে ফলে কোনো জায়গায় খালি প্রকৃতি কোনোদিন কাউকে খালি রাখে না পুরো ভরিয়ে দেয় স্বামী সেই জন্য যদি দান করে তার দ্বিগুণ সহস্র গুণ আবার ফেরত এসে যায় আমাদের কাছে এইভাবে আমরা দেখছি যে এই প্রত্যেকটি পিছনে উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদেরকে নিষ্কাম কর্মের দিকে আমাদেরকে অনুপ্রাণিত করা নিষ্কাম কর্মের দিকে অনুপ্রাণনার কারণ কি কারণ হচ্ছে যাতে আমাদের মনটা শুদ্ধ হয় চিত্ত শুদ্ধ হয় মন যদি শুদ্ধ হয় চিত্ত যদি শুদ্ধ হয় পবিত্রতা যদি আসে তখন কি হয় এর দ্বারা আমরা ধীরে ধীরে আমাদের মনে মধ্যে বৈরাগ্য এসে উপস্থিত হয় বৈরাগ্য সম্পর্কে শাস্ত্র বলছেন বিরাজ্য বিষয় ভ্রাতা মুহুর মুহুর বিষয়ের যে দোষ সংসারের যে দোষ সংসারের যে কি অসারতা সে সম্পর্কে আমাদের ধীরে ধীরে জ্ঞান হয় সংসারের অসারতা যখন আসে তখন সংসার থেকে মনটাকে ধীরে ধীরে সরিয়ে নিই ধীরে ধীরে যখন সংসার থেকে মনটাকে সরিয়ে নেই কোথায় নিয়ে যায় তখন কি হয় অনন্য চেতা সততম মা সততম এ মাং স্মরতি নিত্যস্ব গীতাতেও ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত মা ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমম বহামহম তখনকার মন যখন অস্থির ঠাকুর খুব সুন্দর এই দৃষ্টান্ত দিয়েছেন জলের মধ্যে কাউকে চুবিয়ে রাখলে সে যেরকম হাও তাস করে আপ্রাণ প্রাণটা যেন চলে যা চলে যা যেই ছেড়ে দেন যখন একটু নিঃশ্বাস নিতে পারে যেন জীবন ফিরে পায় তখন কি সংসারটাকে তখন বিষবৎ মনে হয় ধীরে ধীরে সংসার থেকে সংসারের পারে যাওয়ার মনের মধ্যে বাসনা আছে ইচ্ছা এই যে অবস্থা তখন সেই অবস্থাতে মন ঈশ্বর কেন্দ্রিক হয় সংসারের এবং সংসারের দিকে যদি আমরা দেখি সেখানে আমরা দেখি সেখানে কামিনী কাঞ্চনের প্রাধান্য এবং ভক্তির ক্ষেত্রে পারমার্থীকে ভক্তি বিনাশের প্রাধান্য সংসারের ক্ষেত্রে কামরিকাঞ্চনই প্রধান কিন্তু পারমার্থিক ক্ষেত্রে ভক্তি বিশ্বাসের প্রাধান্য পারমার্থিকে কামনিকাঞ্চনের কোনো স্থান নেই কামকাঞ্চন কামনা বাসনার কোনো স্থান নেই কিন্তু কামনিকাঞ্চনের সামর্থ্য সেখানে অতি সামান্য ভক্তি বিশ্বাসের বল অসীম কামনি কাঞ্চনের ধর্ম চঞ্চল আমাদের মনটা সংসারের ক্ষেত্রে আমাদের কি হয় আমরা চঞ্চলতা লক্ষ্য করা যায় মনটা যেন চঞ্চল ভক্তি বিশ্বাসের ক্ষেত্রে আমাদের মন কি হয় স্থির হয় ধীর স্থির হয় ধীর স্থির হয়ে যায় ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়ে যায় ধীরে ধীরে আমাদের মধ্যে সেবা বা বেশি উপস্থিত হয় মন যখন ধীরে ধীরে বুঝতে পারে অসারতা যখন বুঝতে পারে সংসারের দোষ যখন বুঝতে পারে মন তখন আর কিছুই চায় না তখন কোনরূপ সেই ঈশ্বরের সেবা ঈশ্বরের কাজ যজ্ঞা কর্ম অন্যত্র তখন যজ্ঞের নিমিত্তে রামপ্রসাদ বলছেন আহার করি মনে করি আহুতি দেই শ্যামা আমাকে অর্থাৎ আমরা দেখলাম কি যে আমাদের যে এই যে বিষয়ের প্রতি যে প্রীতি বা আসক্তি সেটাই ধীরে ধীরে ঈশ্বরমুখী করা ঠাকুরের কথায় মোটটাকে ঘুরিয়ে দেওয়া ভগবানের সেবা আর আশ্রয় বিনা সম্ভব না যারা ভগবানের আশ্রয় না করে কর্ম করে তারা নিজের আমিত্বের সেবা করে ভগবানের সেবা তার দ্বারা সম্ভব হয় না যখন ঈশ্বরের আমরা যখন মনটা যখন ধীরে ধীরে শুদ্ধ হয় পবিত্র হয় জগতের অসারতা যখন আমরা বুঝতে পারি তখন কি হয় তখন সমস্ত কর্মটাই কি হয় সেবারূপে পরিণত হয় ভগবানের সেবা এইরূপ কর্ম করতে সেই জন্য ঠাকুর বলছেন যে এইরূপ ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য একেও বলছেন অর্জুনকেও বলছেন মা মনুষ্যর যুদ্ধ আমার সেই জন্য শাস্ত্র বলছেন ওই গীতার কথা বলছেন গীতাতেও ভগবান বলছেন যখন মনের মধ্যে এই শুদ্ধতা আসে বিষয়ের অসারতা জানলাম নিষ্কাম কর্ম করতে করতে মনটি শুদ্ধ হল শুদ্ধ করার পর সেই মনটাকে নিয়ে ঈশ্বরের স্মরণ মনন সেই জন্য বলছেন স্মরণ মনন করা গীতাদেব ভগবান বললেন মা মনুস্বর যুদ্ধ আমাকে অনুসরণ করো এবং যুদ্ধ করো মায়ের জীবনের ঘটনা আপনাদের আগেও বলেছি আপনারাও জানেন নিস্তারিণী দেবী তার ছোটবেলার জীবনের ঘটনা তিনি মাকে বলছেন আপনি যখন রান্না করেন আপনি তো বিড়বিড় করে কি করতে থাকেন বলতে থাকেন সেই জন্য সে বাচ্চা মেয়ে সেও বিড়বিড় করছে মায়ের কথা যদি পড়েন স্মৃতি কথা সেখানে দেখবেন আছে তখন মা বলছেন না আমি বিড়বিড় করি না যখন কর্ম করি কর্মের সময় ঈশ্বরের নাম স্মরণ করতে থাকে জপ করতে থাকে মা ঈশ্বরের নাম স্মরণ করতে থাকে সেই ঠাকুর ভগবানও বলছেন মা মনুষ্যর যুদ্ধ যুদ্ধ হচ্ছে তোমার কর্তব্য সংসারে থাকতেন কোনো অসুবিধা নেই কিন্তু সাথে সাথে আমাকে অনুসরণ করো সেই জন্য বলছেন শাস্ত্র সেই জন্য বারে বারে বলছেন যে এই যে ভক্তি ভক্তি হচ্ছে সাধনের দল ঠাকুর সেই জন্য বলছেন ভক্তির কথা ভক্তি সাধ বিনা সাধনায় ভক্ত হওয়া যায় না সেই জন্য সাধারণ এই যে সাধনা সেটা হচ্ছে কর্ম সাপেক্ষ ভক্তির সাধারণ নাম আমরা যদি দেখি ভক্তির সম্পর্কে বলছেন সাধারণ নাম অনুরাগ বা ভালোবাসা ঠাকুর সেখানে বলছেন প্রেম প্রীতি ভালোবাসা ভালোবাসারই অবস্থা পাত্রভেদে আমরা বিভিন্ন আমরা ব্যবহারিক জগতের ক্ষেত্রেও আমাদের এই ভালোবাসা আছে আমরা ভালোবাসি কোনো কোনো মানুষকে যখন ভালোবাসি আত্মীয় স্বজনকে ভালোবাসি সন্তান সন্ততিদেরও আমরা ভালোবাসি আমরা যখন যারা অসহায় ইতর প্রাণী যাদেরকে আমরা বলি তাদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটাকে আমরা বলি দয়া একই ভালোবাসা দেখুন সেটাকে কিভাবে ঈশ্বরমুখী করা যায় এটাই হচ্ছে ঠাকুরের এক অবদান মায়ের অবদান স্বামীজির অবদান এই একই ভালোবাসা আমরা যখন আমাদের যে যেটা আমরা দেখলাম যারা অসহায় তাদের প্রতি যে ভালোবাসা সেটাকে আমরা বলছি দয়া সেই একই ভালোবাসা যখন আপনার পুত্র সন্তানের প্রতি হয় আপনি যখন আপনি এক জায়গায় বাইরে গিয়েছেন বা মদনমোহন মন্দিরের সামনে গেলেন সেখানে সামনে অনেকে বসে আছেন অসহায় মানুষ তারা ভিক্ষা চাচ্ছে তখন আপনি তাকে একটি পয়সা দিয়ে দিলেন একটি টাকা বা পাঁচটি টাকা বা দশটি টাকা দিয়ে দিলেন এই যে যখন দিয়ে দিলেন তখন আপনার এই যে ভাব সেটাকে আমরা বলছি দয়া আবার আপনি যখন বাড়িতে এলেন বাড়িতে এসে আপনার যে সন্তানটি সে সন্তানটি আপনার কাছে বায়না ধরেছেন যে একটা চকলেট কিনবেন বা একটা বিস্কুট কিনবেন বা একটা বল কিনবেন টাকা দেয় তাকেও আপনি দশটি টাকা দিয়ে দিলেন তখন এই যে ভাবটি তখন সেই ভাবটিকে আমরা বলছি স্নেহ প্রথমের যে ভাবটি সেটাকে আমরা বললাম দয়া যখন নিজ সন্তানের প্রতি পুত্র কন্যা প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেটাকে আমরা বলছি স্নেহ আবার ওই একই রূপ ভালোবাসা যখন বন্ধু বান্ধবের প্রতি হয় সেটাকে আমরা বলছি ভালোবাসা বা প্রীতি আবার যখন গুরুজনদের প্রতি সাধু সন্তদের প্রতি দেবতা ঈশ্বরের প্রতি যে ভালোবাসা সেটাকেই আমরা বলছি ভক্তি আর ঈশ্বরের প্রতি যে ভালোবাসা সেটাকে শাস্ত্র বলছেন প্রেম ঠাকুর সেই জন্য বারে বারে বলছেন প্রেম ভক্তির প্রথম সোপান আমরা যদি দেখি এই ভক্তি সে সম্পর্কে আমরা দেখলাম শ্রদ্ধার কথা আমরা দেখলাম শ্রদ্ধা ভক্তি তখনই সম্ভব যদি শ্রদ্ধা না থাকে শ্রদ্ধা জিনিসটা কি দেখুন এগুলো খুব সুন্দর কথা সহজ কথা ঠাকুর সহজ সরলভাবে বলেছেন এর পিছনে শাস্ত্রের শাস্ত্র যদি পড়ি শাস্ত্র যদি কথামৃতটা পড়ি আর শাস্ত্র পড়ার দরকার থাকে শাস্ত্রের সমস্ত কথাগুলো সহজ সরলভাবে ঠাকুর বলছে ভক্তি তাকেই করি যার প্রতি আমাদের শ্রদ্ধা আছে শ্রদ্ধা হতে আসে প্রীতি প্রীতির থেকে আসে অনুরাগ ঠাকুরও এখানে বলছেন অনুরাগ ঠাকুর সেই জন্য বলছেন প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না এই প্রেম অনুরাগ কখন হয় শ্রদ্ধা থেকে শ্রদ্ধা মানে কি শ্রদ্ধা যদি আমরা শাস্ত্রের ভাষায় দেখি শাস্ত্রের ভাষায় বলছেন শ্রদ্ধা হচ্ছে গুরু বেদান্ত বাক্যে সুবিশ্বাস শ্রদ্ধা গুরু বাক্য এবং বেদান্ত বাক্য শাস্ত্র বাক্যে যদি বিশ্বাস গুরু বাক্য বেদান্ত বাক্যে যদি বিশ্বাস না থাকে শ্রদ্ধা আসে না সেজন্য শ্রদ্ধার জন্য গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস গুরু বাক্য শাস্ত্র বাক্য যদি এই ঠাকুরের কথাগুলোকে যদি না বিশ্বাস থাকে আমি যদি বিশ্বাস না করি তখন তার প্রতি একটা শ্রদ্ধা আসবে না ফলে সেই যে সেই জন্য শ্রদ্ধা হতে আছে প্রীতি প্রীতি হতে অনুরাগ এই অনুরাগই ভক্তি ভক্তির চরম অবস্থায় সেই সেটাকে আমরা বলি প্রেম বা প্রীতি যেটাকে আমরা বলছি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসার পাত্রে ভালোবাসা আমরা হচ্ছি ঈশ্বরের সম্পর্কে বলা যায় তিনি হচ্ছেন ভালোবাসা লব্ধ সাত অস্মিন পরম প্রেম রূপা ভক্তি শাস্ত্রে বলছেন তিনি হচ্ছে পরম প্রেমস্বরূপ প্রেমস্বরূপ সম্পর্কে বলছেন ভগবানের সম্পর্কে বলছেন পরম প্রেম রূপা প্রেম স্বরূপ তিনি এই প্রেমের প্রতিরূপ হচ্ছে ভগবান প্রেম মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা ভালোবাসার তার আমরা দেখলাম ভালোবাসার প্রথম উপায় হচ্ছে সোপান অর্থাৎ সিঁড়ির যদি প্রথম স্টেপটা কি হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা যদি না থাকে জীবনের সাথে সাথে স্বামীজি সেই জন্য বলছেন ভালোবাসার পাত্রের কাছে সব কিছু বলা যায় স্বামীজি বলছেন যাকে ভালোবাসি তার কাছে সমস্ত কিছু খুলে বলা যায় হৃদয়ের কথা বলা যায় ভালোবাসার ক্ষেত্রেও আমরা ব্যবহারিক প্রথম জীবনে আমরা দেখি সেখানে রূপ সৌর্য বীর্যের একটা মহত্ব থাকে মানুষের প্রতি যে আকর্ষণ ঈশ্বরের প্রতি যে আকর্ষণ ঈশ্বর যদি দেখতে সুন্দর না হয় সেদিকে আমরা সেই সেই রকম ঈশ্বর তৈরি করি যার প্রতি আমাদের মনটা আকৃষ্ট হয় যাকে দেখে মনটা ভালো লাগে রূপ রূপেরও একটা একটা গুরুত্বপূর্ণ অবদান আছে স্বামীজি বলছেন মানুষের মন চিন্তা বিনাশের পরিপাট্য বাক চাতুর্য ইত্যাদি কিছুই দেখেন আমরা যদি শ্রদ্ধা থাকে অর্থাৎ যার প্রতি আমাদের ভালোবাসা যাকে আমি ভালোবাসি যাকে ভালো লাগার পাত্র তার সমস্ত কিছু ভালো লাগে যাকে ভালো লাগে তার কি বাক চাতুর্য আছে তার মধ্যে বা তার মধ্যে কি গুণ আছে এসব আমরা দেখি না সমস্ত কিছু তার ভালো লাগে মানুষ তখন তার একাগ্র হয়ে তার কথা শোনে ভাব সংক্রমণের ব্যাপারেও বিনাশে নৈপুণ্য ভাষার মাধুর্য এগুলিতে কোনো গুরুত্বপূর্ণ স্থান থাকে না উচ্চভাব প্রচারের জন্য জীবনের সাথে সাথে চাই অপরের ভালো লাগা স্বামীজি সেই জন্য বারে বারে বলছেন যদি শ্রদ্ধার পাত্র না হয় যদি আমরা যদি না ভালোবাসতে পারি তবে ভালোবাসার পাত্রের কাছ থেকে আমরা যেভাবে যেটা আমরা বললাম এই প্রচারের ক্ষেত্রেও ভাব গ্রহণের ক্ষেত্রেও বা ভাব প্রচারের ক্ষেত্রেও এই ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ স্থান আছে সেই জন্য প্রথম সোপান যেটা আমরা বললাম শাস্ত্র যেটা বলছেন সেই জন্য শ্রদ্ধা গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস বিশ্বাস বা শ্রদ্ধা এই বিশ্বাস বা শ্রদ্ধা আসে ভালোবাসা থেকে একবার ভালোবাসা স্থাপিত হলে ভালোবাসার পাত্রে সব কিছু ভালো লাগে তার ভাব তার আচরণ প্রাণের প্রাণ জীবনের জীবন সেই প্রেমাস্পদকে শুনে দেখে বুঝে তাতে মজে তাতে সর্বস্ব বিলিয়ে দিয়ে তার জন্য বেঁচে থাকার নাম ভক্তি যে ভালোবাস যদি ভালোবাসতে না পারেন যদি শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসতে পারেন বা নিজের ইষ্টকে যদি ভালোবাসতে পারেন আমি যদি ভালোবাসতে পারি তার জন্যই আমার এই প্রাণ এই জীবনটা হচ্ছে তার জন্য সেই প্রেমাস্পদকে প্রেমাস্পদের ভাবে যদি নিজে মজে যেতে পারে তার জন্য যে সর্বস্ব যদি বিলিয়ে দিতে পারে এই সেইভাবে যে বেঁচে থাকা সেই বেঁচে থাকার নামই হচ্ছে ভক্তি ভক্তি বা সেটাকেই বলছেন প্রেম এই বিশ্বজনীন প্রেমই মানব জীবনের চরম বা পরম পুরুষার্থ এই পরম পুরুষার্থ লাভের জন্য মানবের আজীবন সঙ্গিনী যে অতৃপ্তি ও আকাঙ্ক্ষা আনন্দ বন্ধন আচার্যের বিভিন্ন রূপ ঘটনাবলিতে আমরা তার প্রকাশ আমরা দেখতে পাই এই যে সেই যে আমরা সেই জন্য বলছেন ঠাকুর সেই জন্য বলছেন ঠাকুর সম্পর্কে স্বামীজি বলছেন পুরুষ পুরাণ তিনি নতুন মানুষ তিনি এক নতুন মানুষ রামকৃষ্ণ তিনি শাস্ত্রের কথা শাস্ত্রের যে সমস্ত কথা সেগুলো সহজ সরলভাবে আমাদের সামনে কথা আপনিদের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কিন্তু ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না এই প্রেমা ভক্তি আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অর্থাৎ অনুরাগ প্রেম অনুরাগ যদি না থাকে প্রেম অনুরাগ তখনই সম্ভব যদি ঈশ্বরের উপর ঠাকুর বলছেন ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না সে যে প্রথম কর্তব্য কি ঈশ্বরের প্রতি সেইরূপ শ্রদ্ধা বা সেইরূপ ভালো লাগা সেইরূপ ভালোবাসা ঈশ্বরকে আমি ভালোবাসি ঈশ্বরের প্রতি আমাদের যে আগ্রহ সেটা ধীরে ধীরে যদি ঈশ্বরমুখী হয় তখন ঈশ্বরের সমস্ত কিছু আমাদের কাছে ভালো লাগে মানুষ হচ্ছে ভালোবাসার কাঙাল যার কাছে সেটা পায় তার প্রতি তার মন আকৃষ্ট হয় তার ভাব ভালো লাগে সেজন্য আরেকটি ক্ষেত্রে আমরা দেখেছি এই ভালোবাসার ক্ষেত্রেও সেখানে রূপ গুণ ঐশ্বর্য বীর্যের এই কয়টির মধ্যে অন্তত একটিতে যদি আমাদের চিত্ত আকর্ষিত হয় আমরা যদি ভালো কাকে লাগে আমাদের আমরা যদি দেখি যেটা ভালো লাগার কথা বলছেন ঠাকুর বলছেন ভালো লাগার কথা তিনি বলছেন প্রেমাভক্তি রাগ প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না প্রেম অনুরাগ কার প্রতি হয় আমরা ব্যবহারিক জগতে জীবনে যদি দেখি সেখানে রূপ গুণ ঐশ্বর্য এবং বীর্যের একটি গুরুত্বপূর্ণ অবদান থাকে যার রূপ ভালো বা যার গুণ আছে যার ঐশ্বর্য আছে বা যার বীর্য আছে বীর্যবান তাদের প্রতি আমাদের মন আকর্ষিত হয় তাদের প্রতি আমাদের ভালোবাসা বা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জাগে কোন বস্তুর বা ব্যক্তির এই রূপ গুণাদিতে চিত্ত আকৃষ্ট হলে যতই তা চিন্তা বা আলোচনা করা যায় ততই তার প্রতি আমাদের আসক্তি বা অনুরাগ ক্রমে ক্রমে বৃদ্ধি পায় এবং সেটাই তা ভক্তিতে পরিণত হয় যখন মানুষের প্রতি আসক্তি হয় কি সুন্দর কথাগুলো তারই প্রতিফলন আমরা এই যে কীর্তন করি তার কথা শুনতে ভালো লাগে তার কথা তার চর্চা করতেও ভালো লাগে যাকে আমি ভালোবাসি ব্যবহারিক জীবনে তো দেখুন ব্যবহারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যাকে আমি ভালোবাসি তার কথা বলতে কেউ তার কথা বলছে তার কথা শুনতেও আমাদের ভালো লাগে বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে এই যে বলা বা শোনার সেটাই হচ্ছে কীর্তন ঈশ্বরের ভগবানের যে আমরা নাম গুণ কীর্তন করি উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে তার তার দিকে নিজেদেরকে নিয়ে যাওয়া ঈশ্বর কেন্দ্রিক করা সুতরাং ভক্তির সূচনায় ভগবানের লীলা মাহাত্ম অর্থাৎ তার ঐশ্বর্য মাধুর্য রূপ গুণ শক্তির বর্ণনা শ্রবণ কীর্তন মনোদানে আমাদের করা প্রয়োজন নিরন্তর করা প্রয়োজন শ্রবণ মন ঈশ্বরের নাম গুণের চর্চা ঈশ্বরের গুণে রূপের বর্ণনা এই জন্য আমরা যখন আরতি করি সেই জন্য তার প্রতিফলন আমরা দেখি প্রেমের স্বাভাবিক ধর্মই হচ্ছে প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক ধর্ম হচ্ছে মিলন প্রেম তখনই সার্থক হয় যখনই মিলন ঘটে দুটিতে প্রেম দুইটিকে একটি করবার চেষ্টা করে সেই হবার যে প্রেরণা সেই জন্য বলছেন ভক্ত ভগবানের যে মিলন সেটাই হচ্ছে আমাদের হচ্ছে আধ্যাত্মিক জীবনে আমরা যেটাকে বলি বা বেদান্তের বা দর্শনের দিক দিয়ে আমরা বলি জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঈশ্বরের সাথে ভক্তের সাথে ভগবানের মিলন কিন্তু আবার ঠাকুর আবার বলছেন ঠাকুর বলছেন সমস্ত কিছু সম্ভব যদি কৃপা না থাকে কৃপা বারে বারে বলছেন এর আগেও ঠাকুর বলেছেন কৃপার কত গুরুত্বপূর্ণ মহত্ব যা কিছু আমরা করছি আমরা আমাদের কর্তব্য আমরা করে যাচ্ছি তিনি দর্শন দেবেন কি দেবেন না সেটা তার কৃপার উপর নির্ভর করে এই কৃপা কথাটি আমরা যদি দেখি কৃপা বা শরণাগতি কৃপার উপর আমরা স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কৃপা কোনো শর্তাধীন কিনা যে আমি ভগবানকে দর্শন করতে চাই ভগবানের কৃপা পেতে চাই সেজন্য কোনো কন্ডিশন আছে কিনা স্বামীজিকে জিজ্ঞাসা করছেন শরৎচন্দ্র তার উত্তরে স্বামীজি বলছেন একবার বলছেন যে হ্যাঁ condition there must be some condition আবার বলছেন না সেখানে কোনো কন্ডিশন নেই আমরা যদি দেখি এই কৃপাও অর্থাৎ যখন আমাদের অকর্তা বোধ জাগে আমি যখন যদি মনে করি আপনি যদি একটু চিন্তা করেন এই শাস্ত্রীয় টার্ম এগুলো ঠাকুর সহজ সরলভাবে ভাবছে কিন্তু শাস্ত্রের কথাগুলো বলছে যখন আমাদের মধ্যে অকর্তা বোধ জাগে যখন আপনি সর্বদা আমরা আমাদের মধ্যে এই আমিত্ব বোধটা প্রবল সর্বদা আমি নিজেকে আমি আমি করছি আমি কে আমি আমি আমার মধ্যেই আছে আছে ঠাকুর আমি বলতে পারতেন না ঠাকুর কখনো কখনো এই আমির সম্পর্কে বিভিন্ন জায়গা এই মধ্যে বিভিন্ন জায়গায় আমির কথা বলেছেন আমির কথা বলতে গিয়ে বলছেন কাঁচা আমি এ মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় ঠাকুর বলছেন কাঁচা আমি আবার কোথাও বলছেন দাস আমি কোথাও বলছেন পাকা আমি আবার কোথাও বলেছেন বজ্জাত আমি কোথাও বলেছেন বিদ্যার আমে কোথাও বলেছেন বুড়োর আমি কি সুন্দর কথা যারা বুড়ো মানুষ তারা যদি পড়ে নেয় তো একটু রেগেই যাবে বুড়ো রামে ভক্তি রামে আবার ভক্তে রামে যে প্রত্যেক কাঁচা আমে অর্থাৎ কাঁচা আমে যদি ঠাকুরের বইগুলো পড়ছেন তারা দেখবেন এই যে আমিত্ব বোধ আমিত্ব বোধ যখন যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের মধ্যে কি থাকে এই সর্বদা কর্তা বোধ থাকে আমি কর্তা আমি সমস্ত কিছু করছি আমি কোনো অংশে কম অনেকে এই যদি আমিত্ব বোধটা চা চলে যায় তখন আর তখন কি ধীরে ধীরে মানুষ সে যেন বলছেন এই আমিত্ববোধ যতক্ষণ থাকে কৃপার উপলব্ধি হয় না যতক্ষণ আমি নিজেকে অকর্তা বোধ জাগে কর্ম করতে করতে নিষ্কাম কর্ম করতে করতে যখন বুঝতে পারে যে সংসারের অসারতা যা কিছু চলছে সব তার ইচ্ছাতেই চলছে যখন ধীরে ধীরে যখন নিজেকে মানুষ বুঝতে পারে যে আমার দ্বারা কোনো কিছু হচ্ছে না যা কিছু হচ্ছে তার ইচ্ছাতেই হচ্ছে তখনই কৃপার সূত্রপাত হয় সেটাকেই বলছেন শুদ্ধাবর্তী শুদ্ধ জ্ঞান লাভ হলে নিজেকে অপর্থা বোধ হয় সেটাকেই বলছেন কৃপা এই অকর্তা বোধ ও কৃপা দ্বারা লাভ হয় কার কার মনে প্রশ্ন জাগে প্রার্থনা কি পূর্ণ হয় আমরা অনেক সময় জিজ্ঞাসা করি এই যে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি প্রার্থনা কতটা করতে পারছি সেটা অনেক মানে পরের প্রশ্ন কিন্তু অনেক সময় ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করছি সে প্রার্থনা তিনি শোনেন কি না আমরা যখন শাস্ত্র যদি পড়েন ভক্তি শাস্ত্র বলছেন সারানো কামায়া মানো নিরোধ রূপত্ব যদি কামনা বাসনা থাকে কামনা বাসনা দ্বারা তাকে লাভ হয় না নারদীয় ভক্তি সূত্রে বলছেন কামনা বাসনার দ্বারা তাকে লাভ করা যায় না ঠাকুরে ঠাকুরকে ঠাকুরকেও জিজ্ঞাসা করেছিলেন কার প্রশ্ন জানতে পারে যে প্রার্থনা যে আমরা করি সে প্রার্থনা কি তিনি শোনেন আমাদের এই প্রার্থনা যা চাচ্ছি সেটাকে তিনি পূরণ করেন উত্তরে ঠাকুর খুব সুন্দর কথাটি বলেছিলেন অন্নপূর্ণা রাজ্যে কেউ উপবাসী থাকে না এ কথা মধ্যে দেখবেন ঠাকুর বলছেন অন্নপূর্ণা রাজ্যে কেউ উপবাসী থাকে না এখানে অযাচিত কৃপার কথা আমরা দেখতে পাই ঠাকুর বলছেন অর্থাৎ যে যা চায় সে তাই পেয়ে যায় তার জন্য যারা প্রার্থনা করছেন তাদের সাথে যারা প্রার্থনা করেন না অন্নপূর্ণা রাজ্যে কেউ উপবাসী থাকে না সবাইয়ের উপর তিনি কৃপা করেন অর্থাৎ আমাদের কি এই যে অহংকার বা আমিত্ববোধ সেই আমিত্ববোধটাকে দূর করা আমিত্ববোধটা যদি দূর হয় কর্তাবোধটা যদি আমাদের মন থেকে দূর করতে পারি তখন কি হয় তখনই সেই কৃপা আমরা লাভ করতে পারি ভক্তি ভক্তির আমি বিদ্যার আমি বালকের আমি এতে দোষ নেই শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষা দেওয়ার জন্য বালকের আমির আট নেই ঠাকুরের আমির সম্পর্কে অনেক জানা অনেক জায়গায় বলেছেন আবার ঠাকুর বলছেন খুব সুন্দর কথাটি কথামৃতে বলছেন আবার বুড়োরা আমি আছে বুড়ো যারা তারা একটু সেখানে ঠাকুর এই কথামৃতে যখন বলছেন সেখানে ডাক্তার ছিলেন একজন ডাক্তারকে লক্ষ্য করে বলছেন ডাক্তারে তিনি হাসছেন বুড়োর অনেকগুলো পাস পাস মানে কি বদ্ধ পাস বদ্ধ জীব পাস মুক্ত শিব কথামৃতি ঠাকুর বলছেন পাঁচ মানে একটা বদ্ধ আমাদেরকে বদ্ধ করে রাখে ঠাকুর বলছেন ও বদ্ধ জীব পাঁচ মুক্ত শিব বুড়োদের এই পাঁচ কি জাতি বুড়োদের মধ্যে যাত্রাভিমান আছে আর কে আছে অভিমান আছে আর আছে বুড়োদের লজ্জা বোধটা বেশি লজ্জা ঘৃণা ভয় বিষয় বুদ্ধি ঠাকুর নিজে বলছেন জাতি অভিমান লজ্জা ঘৃণা ভয় বিষয় বুদ্ধি পাটোয়ারি ঠাকুর ডাক্তার আছেন তাকেই বলছেন পাটোয়ারি কপটতা বুড়োদের কপটতা প্রবণতা থাকে কপটতা যদি কারোর উপর আক্রোশ আক্রোশ আবার বলতে পারছেন না আকোষ আকোষ হয় তো সহজে যায় না কারোর উপর যদি রেগে যায় কারোর উপর রাগ যদি করে সে রাগ বা হিংসা যদি করে ক্রোধ যদি করে সেটা কি করে সহজে যায় না হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না তারপর পাণ্ডিত্যের অহংকার বুড়োদের সম্পর্কে ঠাকুর বলছেন পাণ্ডিত্যের অহংকার ধনের অহংকার বুড়োর আমি কাঁচা আমি ঠাকুর বলছেন বুড়োদের এই যে আমি অহংকার সেই অহংকার হচ্ছে কি কাঁচা আমি ফলে আমরা যদি সেই অকর্তা বোধ আমাদের যে অকর্তা বোধ যদি জাগে তখনই কৃপার উপলব্ধি হয় ঠাকুর সেই জন্য বলছেন শ্রদ্ধা ভক্তি শুদ্ধ জ্ঞান লাভ হলে নিজেকে অকর্তা বোধ হয় ইহাই কৃপা এই অকর্তা বোধও কৃপা দ্বারা লাভ হয় এই অকর্তা বোধটা সেটাও কৃপার প্রয়োজন আমার মধ্যে যে অহংকারটাও যে নাশ হয় অহংকারটা যে চলে যাবে সেটাও ঈশ্বরের অশেষ কৃপা না হলে সম্ভব নয় ঠাকুর সে জন্য বলছেন যতক্ষণ না তারপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তারপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি যেগুলো আমরা শাস্ত্রীয় দিক দিয়ে আলোচনা করলাম অর্থাৎ ঈশ্বরের প্রতি এই যে ভক্তি বা শ্রদ্ধা শ্রদ্ধা হচ্ছে ভক্তির প্রথম সোপান যেটা শাস্ত্র বলছেন সেই একই কথা ঠাকুর বলছেন যতক্ষণ না তার উপর ভালোবাসা ভক্তি বা শ্রদ্ধা মানে কি গুরু বেদান্ত বাক্যেশু বিশ্বাস বিশ্বাস অর্থাৎ গুরু বেদান্ত বাক্যের প্রতি যে শ্রদ্ধা তার প্রতি যে ভালোবাসা সেটাই হচ্ছে ভক্তি তারপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি যারা যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারেন না যদি ভক্তি কাঁচা হয় ঈশ্বরের প্রতি যদি শ্রদ্ধা না থাকে ভালোবাসা যদি না থাকে শ্রদ্ধা যদি না থাকে ভালোবাসা যদি না থাকে এই যে ঈশ্বরের কথা সেগুলো আমাদের হৃদয় গ্রাহ্য হয় ঠাকুরের কথাগুলো এত কথা শুনছি কিন্তু যদি ঈশ্বরের কথা ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে তখন সেগুলো হৃদয় গ্রাহ্য হয় সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না দেখুন কি সুন্দর কথাগুলো এই যে উপদেশ বলছেন উপদেশ ঠাকুর বলছেন তো উপদেশ বলেছে ঠাকুর বলছেন কিন্তু সেই উপদেশ গ্রহণ করতেও ঈশ্বরের প্রতি যদি না ভালোবাসা থাকে সেই উপদেশও গ্রহণ করা সম্ভব না ভগবান এসে বলছেন না বক্তা বলছেন একজন আচার্য বলছেন একজন সাধারণ মানুষ তিনি উপদেশ দিচ্ছেন সেই উপদেশ গ্রহণ করতেও আমাদের ঈশ্বরের উপর ভালোবাসা থাকা প্রয়োজন শাস্ত্রের প্রতি ভালোবাসা থাকা প্রয়োজন গুরুর প্রতি ভালোবাসা থাকা প্রয়োজন বিজয় মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চায় প্রেম ঈশ্বরের প্রতি প্রেম ঈশ্বরের প্রতি অনুরাগ সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আছে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রী স্বামীর উপর ভালোবাসা এ ভালোবাসা এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় যেটা আমরা দেখলাম শাস্ত্রী মধুসূদন সরস্বতী যেরকম বলছেন বা গীতাতে যা পড়ছেন আমরা কর্ম করতে করতে ধীরে ধীরে কি হয় ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে এবং সংসারের অসারতা বুঝতে পারে ধীরে ধীরে বৈরাগ্য এসে উপস্থিত হয় সেই একই কথা ঠাকুর বলছেন এই ভালোবাসা এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না দয়া থাকে দয়া এসে উপস্থিত হয় দয়া সংসারের যে কি অসারতা সংসার বিদেশ বোধ হয় সংসারটা তখন পর মনে হয় সংসার বিদেশে বিদেশির বেশে স্বামীজি গান করছে ঠাকুরের কাছে ভ্রম কেন কারণ সংসারটা কি হয় বিদেশ মনে হয় পর মনে হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় দেখুন কি সুন্দর কথা কিন্তু সহজ সরলভাবে বলছেন শাস্ত্র সেই জন্য বলছেন এই সংসার হচ্ছে কর্মক্ষেত্র ঠাকুর এখানে বললেন কর্মভূমি বোধ হয় ঠাকুর আরো দেখবেন এই কথামৃতের বিভিন্ন জায়গায় বলছেন সংসার হচ্ছে কর্মক্ষেত্র কর্ম কি কর্মক্ষেত্র সংসারের কর্ম নয় সংসারের কর্মের সাথে সাথে মনটাকে ধীরে ধীরে ঈশ্বরমুখী করা কর্মক্ষেত্র কি কর্ম কর্ম করতে করতে যাতে মনটি শুদ্ধ হয় চিত্তস্ব যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম চিত্তস্ব শুদ্ধ কর্ম নত বস্তু वस्तु বস্তু সিদ্ধির বিচারে নকিঞ্চিত কর্মকোটি সেই জন্য এই কর্মক্ষেত্র কর্মকোট উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধ করা সংসারে কাজ করার উদ্দেশ্য কি সংসার হচ্ছে কর্মক্ষেত্র ঠাকুর সংসার মাও বলছেন কর্মক্ষেত্র সংসার হচ্ছে কর্মক্ষেত্র মায়েদের সম্পর্কে একজন মা একজন ভদ্র মহিলা মাকে জিজ্ঞাসা করছেন যে আপনি আমরা যে নারী জাতি আপনাদের আমাদেরকে আপনি উপদেশ দিন তার উত্তরে বলছেন কর্ম করবে কর্ম করবে কর্ম হচ্ছে লক্ষ্মীর সমান কর্ম করার উদ্দেশ্য কি কর্ম হচ্ছে লক্ষ্মীর সমান যারা কর্ম করে সেখানে লক্ষ্মী অবস্থান করে ঠাকুমা শ্রী শ্রী মা বলছে কর্ম করার উদ্দেশ্য কি কর্ম করতে করতে উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধ হয় আমাদের যে চিন্তা আমাদের মনের মধ্যে যে চিন্তা সেই চিন্তাগুলো শুদ্ধ হয় পবিত্র হয় সৎ চিন্তা করতে পারি মনের মধ্যে সৎ চিন্তা আছে মানুষের সৎ চিন্তা করার প্রবণতা আছে কর্ম করতে করতে সেই কর্ম যদি নিষ্কাম হয় ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হয় পবিত্র হয় মনের মধ্যে পবিত্রতা আছে যেমন পাড়াগে বাড়ি কিন্তু কলকাতা কর্ম কি সুন্দর দৃষ্টান্তগুলো ঠাকুর দিচ্ছেন পাড়াগে থাকে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন কারণ পাড়াগে বাড়ি বাড়ি কোথায় বাড়ি পাড়াগাঁয়ে কিন্তু কলকাতা হচ্ছে কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় ঠাকুর নিজে ছিলেন ঝামাপুকুরে ছিলেন কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য কাজ করার জন্য সংসারটা হচ্ছে বাসা ভাড়া করা বাসা বাসায় কর্মক্ষেত্র কিন্তু আসল জায়গাটি কথা আসল জায়গা অন্য এই কর্মক্ষেত্রে আমরা এসেছি বাসা ভাড়া বাসা করেছি ঈশ্বরের ভালোবাসা এলে সংসার আসক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে যদি ধীরে ধীরে ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে কর্ম করতে করতে যখন চিত্ত শুদ্ধ হয় তখন ঈশ্বরের দিকে মনটা আমাদের যা তখন কি হয় বিষয় বুদ্ধি একেবারে তখন বিষয়ের দিকে আর বিষয়ের অন্য কিছু ভালো লাগে না বিরাজ্য বিষয়াবাতা যেটা মধুসূদন সরস্বতী বলছেন কর্ম করতে করতে ধীরে ধীরে বৈরাগ্য আসে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মহামানস সর উদ্দেশ্য সাথে সাথে সেই জন্য আমাদের কর্তব্য কি তখন কর্তব্য হচ্ছে স্মরণ মনন করা কর্ম করা এবং স্মরণ মনন করা যদি স্মরণ মনন করতে খুব সুন্দর মধুসূদন সরস্বতী তার যদি টিকা পড়েন দেখবেন মধুসূদন সরস্বতী তাতে বলছেন যদি মনে করুন সমস্ত কিছু করলেন সংসার করলেন দীক্ষা নিয়েছেন নিষ্কামভাবে কর্ম করার চেষ্টা করছেন সংসারের প্রতি আসক্তি নেই তবুও মনের মধ্যে দুবিধা এখন কি করবেন তার উত্তরও বলছেন মধুসম গীতাতে বলছেন তখন কি করা কর্তব্য তখন শাস্ত্রাদি পাঠ করা এই যে ঠাকুরের সেই জন্য আমাদের যারা ঠাকুর স্বামীজির ভাবধারায় দীক্ষিত তাদেরকে এই সমস্ত বইগুলো প্রতিনিয়ত পড়া স্মরণ মনন করা শ্রবণ করা শাস্ত্র পাঠ শাস্ত্র ব্যাখ্যা শাস্ত্র আলোচনা বাস্তুশাস্ত্র শ্রবণের এত মহত্ব শাস্ত্র কথা শোনা শ্রোতব্য শ্রুতিবাক্যের মন্তব্য উপপত্তিবিদ মত্ত সততম ধেয় এতে দর্শন হয়ে দেব শ্রুতিবাক্য বাক্য যত ধীরে ধীরে আমরা ঈশ্বর কেন্দ্রিক হয় ধীরে ধীরে আমাদের যখনকে আমাদের মধ্যে তম প্রকাশ বোধ ধীরে ধীরে আমাদের তম অন্ধকার দূর হয় প্রকাশ সূর্য জাগরিত হয় অন্ধকার ধীরে ধীরে চলে যায় সূর্য সপ্রকাশিত হয় সেই জন্য শাস্ত্র সেই জন্য বলছেন ঠাকুরও একই কথা বলছেন এই সংসার হচ্ছে একটি কর্মভূমি মাত্র যেমন পাড়াগে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরের ভালোবাসা এলে সংসার আসক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় বুদ্ধির যদি থাকে অহংকার যদি থাকে আমিত্ববোধ যদি থাকে তখন তার দর্শন হয় না উত্তর ঠাকুর স্বামীজি তার উদাহরণ দিয়েছেন দেশালাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার বছর কোনো রকমেই জ্বলবে না কেবল এক রাস কাঠি লোকসান হয় বিষয়াসক্ত মন ভিজেতে সালায় শ্রীমতী যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বকছ শ্রীমতী বললেন সখী অনুরাগ অঞ্জন চক্ষে মাখো অনুরাগ প্রেম ভালোবাসা অনুরাগ যে কথা বললেন ঠাকুর সে একই কথা বলছেন অনুরাগ অঞ্জন চক্ষে মাখো তাকে দেখতে পাবে বিজয়ের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেরই গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যার তোমার কি যায় জানা এই অনুরাগ এই প্রেম এই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিকার নিরাকার দুই সাক্ষাৎকার এরূপ ভালোবাসা এরূপ অনুরাগ যদি ঈশ্বরের প্রতি আসে তখনই তার কৃপা পাওয়া যায় তার দর্শন পাওয়া যায় ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না বিজয় প্রশ্ন করছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ চিত্ত শুদ্ধ না হলে হয় না এই যে চিত্ত শুদ্ধ ঠাকুর বলছেন চিত্ত শুদ্ধ চিত্ত শুদ্ধ মানে কি আমাদের মনের মধ্যে যে বৃত্তি উঠতে থাকে সেই বৃত্তিগুলোকে বলছেন সেগুলো হচ্ছে এক একটা উদ্ভুত আকারে মনের মধ্যে বসে আছেন বিভিন্ন রূপ চিন্তা এসে উপস্থিত বিভিন্ন রূপ চিন্তা খুব সুন্দর যদি সাইকোলজির বই পড়েন সেখানে দেখবেন খুব সুন্দর তার একজন অথার লিখছেন যে আপনি বসে চিন্তা করছেন একটা বিষয় চিন্তা হঠাৎ একটা আপনার গোলাপ ফুল এসে মনের মধ্যে এসে উপস্থিত এই গোলাপ ফুল কোথায় ছিল গোলাপ ফুল কোথা থেকে এলো আপনার মনের মধ্যে এই যে সংস্কার সংস্কার বশত যা কিছু দেখছেন সমস্ত কিছুর পেছনে সেখানে একটি কারণ আছে সেই রূপ এই যে চিত্তের যে বিভিন্ন রূপ চিন্তা আছে চিত্তস্য নামনা উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায় শাস্ত্র বলছেন চিত্তের মধ্যে বিভিন্ন রূপ বৃত্তি আমাদের উঠতে থাকে চিত্তস্য নামনা উভয়ত বাহিনী সায়ন ঋষি তিনি ব্যাস ভাষ্যের টিকাতে লিখছেন সায়ানিসে চিত্তস্ব নামনা উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায় কখনো এই চিত্তের মধ্যে কখনো সুন্দর ভাবগুলো আসছে শুদ্ধ ভাব পবিত্র ভাব শান্ত ভাব মনটা শান্ত হয়ে যায় মনের মধ্যে একটা ভাব এলো মনটা শান্ত মনের মধ্যে আনন্দ এসে পৌঁছে আবার কখনো কি হয় যে কখনো পাপ এসে উপস্থিত মনের মধ্যে সব নোংরা জিনিস এসে উপস্থিত বহতি পাপ আয়োজন এই যে প্রবাহ প্রবাহটা কখনো শুদ্ধ ভাব আছে আবার কখনো কখনো অশুদ্ধ ভাব হয়েছে উপস্থিত চিত্তস্ব নামনাও হয়তো বাড়ায়নি ভবতী কল্যাণায় কল্যাণকারী আছে ভবতী পাপ আছে কখনো কখনো পাপ আছে সেই চিত্ত যদি শুদ্ধ হয় তখন কি হয় ধীরে ধীরে চিত্ত শুদ্ধ না হলে হয় না যদি শুদ্ধ না হয় পবিত্র না হয় অথবা যদি আরেকটি উপায় যেগুলো আমরা যদি আমরা অন্যান্য ফিলোজফি বা দর্শন শাস্ত্র পড়ি বুদ্ধিস্ট ফিলোজফি তারা বলছেন শূন্যবাদ শূন্যবাদ কি শূন্যবাদ অর্থাৎ এই যে বৃত্তিগুলো বৃত্তিগুলো যে বিভিন্ন বৃত্তি আসছে সেই বৃত্তিগুলোকে যদি আপনি পুরো স্টপ করে দিতে পারেন একদম যদি স্টপ করে দিতে পারেন তখন যে অবস্থা সেটাকে বলছেন তারা শূন্যবাদ সে যে অবস্থা সেটাকেই বলছেন শাস্ত্রে আমরা যদি বেদান্ত শাস্ত্রে বিশ্বাস করি সেটাকে বলছেন সমাধি অবস্থা সেটাকেই আমরা বলছি ধারণা অবস্থা ধারণা ধারণা ধ্যান সমাজ সেটাকে আমরা বলছি ধ্যান ধারণা ধ্যান এবং সমাধি অবস্থা সেই অবস্থাকে আমরা বলি অর্থাৎ আমরা কি দেখলাম সেই ঠাকুরও সেই জন্য বলছেন চিত্ত শুদ্ধ না হলে এখানে কিন্তু ভক্তির কথা বলছেন কিন্তু ভক্তির কথাই বলছেন কিন্তু সাথে সাথে এখানে আমরা দেখলাম জ্ঞানের কথা চিত্ত শুদ্ধের কথা বলছেন চিত্তস্ব শুদ্ধ বস্তু নত বস্তু ফলক শাস্ত্র জ্ঞান যোগ শাস্ত্রে বা জ্ঞানের ক্ষেত্রে আমরা দেখি চিত্ত শুদ্ধির কি মহানতা সেগুলো আমরা দেখি যোগের ক্ষেত্রে আমরা দেখি অর্থাৎ ঠাকুরের এই যে ভক্তি ভক্তির সাথে সাথে আমরা দেখলাম জ্ঞানেরও সংমিশ্রণ সেই জন্য ঠাকুর বলছেন কলিতে নারদিয়া ভক্তি নারদিয়া ভক্তি অর্থাৎ জ্ঞান মিশ্রা ভক্তি সেই ভক্তির মাধ্যমে সেই ঈশ্বর দর্শন করা সম্ভব সেটাই ঠাকুর বারে বারে দেখিয়ে দিয়েছেন এর পরের ক্লাসে আবার আমরা আলোচনা করব ঠাকুর ঈশ্বর দর্শন কেমন করে হয় তার উত্তরে ঠাকুর কি বললেন ওম শান্তি ওম শান্তি Okay.